দিনে রাতে সোশ্যাল মিডিয়ায় কত কিছুই তো শেয়ার করেন কিন্তু একবারও কি চিন্তা করেছেন আপনি কি শেয়ার করছেন একবারও কি ভেবে দেখেছেন আপনার শেয়ার করা জিনিসটি দেখে কত মানুষ গুনাহগার হচ্ছে মনে রাখবেন আপনার শেয়ার করা হারাম জিনিসটির মাধ্যমে যত মানুষ গুনাহ করবে আপনার শেয়ার করা হারাম জিনিসটি যত মানুষ ডাউনলোড করবে যত মানুষ শেয়ার করবে যত মানুষ শুনবে ও দেখবে তাদের সকলের সমপরিমাণ গুনাহ আপনার আমল নামাতেও লিপিবদ্ধ হবে এমনকি আপনার মৃত্যুর পরেও গুনাহটি চলমান থাকবে এবং আপনার আমল নামায় যুক্ত হবে রাসুল সাল্লাহ বলেন মান ইলা মিনাল মিসলা ব্যক্তি যদি কাউকে গুমরাহির দিকে আহ্বান করে কোনো ব্যক্তি যদি কাউকে গুনার দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি তার ডাকে সাড়া দিয়ে সেই গুনার কাজটি করে তাহলে আহ্বানকারী ব্যক্তি গুনাহকারীর সমপরিমাণ গুনার অধিকারী হবে তাদের উভয়ের গুনার মাঝে কোনো ধরনের কম করা হবে না প্রিয় ভাই আসুন কোনো কিছু শেয়ার করার আগে একটু ভালো করে চিন্তা করি কোনো কিছু শেয়ার করার আগে একটু ভালো করে ভেবে দেখি আমি কি শেয়ার করছি